জল কারাগার হে মাঝি হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গির কান্তার মরু হবে রাত্রি নিশিতে যাত্রীরা ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি চিড়িয়াছে পালকে দরি বেহাল আছে কার হিম্মত ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়িয়াছে পালকে দরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগোয়ান হাকিসে ভবিষ্যৎ এ দোকান বাড়ি দিতে হবে বাড়ি নিতে হবে তরি পাশ দুর্গম গির কান্তার মরুস্তর বারাবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা মুশিয়ার দুর্গম গির কান্তার মরুস্তর বারাবার হে রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা মুশিয়ার রাত্রিমাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত বেতা ঘুষিয়াছে অভিধান তিমির রাত্রি রাত্রিমাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত বেতা ঘুষিয়াছে অভিধান পেনাইয়া উঠে বঞ্চিত মুখে সঞ্চিত অভিমান ইহারের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম গির কান্তার মূল দুস্তর বারবার রঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরিকান্তর মরুস্তর বারবার হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার গিরি সংকট বিরু যাত্রীরা গুরু কর যায় বাদ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আর গিরি সংকট বিরু যাত্রীরা গুরু কর যায় বাদ পশ্চাৎ পদ যাত্রীর মনে সন্দেহ জাগে আর কান্ডারি তুমি ভুলিবে কি পথ তেজিবে কি পথমাত করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাবাদ দুর্গম গিরি কান্তার দুস্তর বারাবারে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম গিরি কান্তার দুস্তর বারাবারে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার হাসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান পাশির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয় গান আসিয়া লক্ষ্যে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা তরি ফুলিতেছে জল কান্ডারি ভুষিয়া দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার হয়ে রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া দুর্গম বীর কান্তার মরুদুস্তার বারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম বীর কান্তার মরুদুস্তার বারাবার হয়ে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার